তাউস রহমতুল্লাহি আলাই বর্ণনা করেন এক ব্যক্তির চার ছেলে ছিল একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ল ছেলেদের মাঝে বাবার সেবা শুশ্রূষা করার দায়িত্ব নিয়ে আলোচনা হচ্ছিল এক পর্যায়ে এক ছেলে বলল কে বাবার সেবা করার সৌভাগ্য লাভ করতে চাও তবে যে দায়িত্ব নেবে তাকে এই সৌভাগ্য প্রাপ্তির বদলে কিছু হারাতেও হবে অন্য ভাইয়েরা জিজ্ঞেস করল কি হারাতে হবে সে বলল যে দায়িত্ব নেবে সেই সৌভাগ্য প্রাপ্তির বদলে মিরাজ থেকে বঞ্চিত হবে অন্যরা বলল তবে তুমি এ দায়িত্ব গ্রহণ করো সে সাদরে সৌভাগ্য জ্ঞান করে এ দায়িত্ব গ্রহণ করল সে যথারীতি পিতার সেবায় নিরত ছিল হঠাৎ একদিন পিতা মারা গেলেন আর সত্যমতে সেও পিতার পরিত্যাজ্য সম্পদ থেকে কানা করিও নিল না এক রাতে স্বপ্নের ভেতর পিতা তার কাছে এসে বলল অমুক স্থানে যাও সেখানে একশত স্বর্ণমুদ্রা রয়েছে গিয়ে নিয়ে এসো সে স্বপ্নের ভেতরেই জিজ্ঞেস করল তাতে কি বরকত রয়েছে উত্তর শোনার আগেই তার ঘুম ভেঙে গেল পরদিন সকালে সে তার স্ত্রীকে স্বপ্নের কথা সবিস্তারে বলল সব শুনে স্ত্রী বলল আপনি সেখানে গিয়ে স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আসুন খেয়ে পরে সচ্ছলভাবে আপনার বেঁচে থাকাই এর বরকত কিন্তু স্বামী স্ত্রীর এ কথায় সন্তুষ্ট হতে পারল না স্বর্ণমুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানালো ছেলেটি পরদিন রাতে ঘুমালে আবার স্বপ্নের ভেতর পিতা এসে তাকে বলল না এ একশত মুদ্রায় তোমার বরকত হবে না সকাল হলে সে স্ত্রীকে স্বপ্নের কথা বলল স্ত্রী আগের কথারই পুনরাবৃত্তি করল এবারও সে গ্রহণে অস্বীকৃতি জানাল তৃতীয় রাতে আবার পিতা তার স্বপ্নে দেখা দিল তাকে বলল অমুক জায়গায় গিয়ে এক দিনার নিয়ে এসো কথা শুনে সে বলল তাতে কি বরকত হবে পিতা বললেন হ্যাঁ বরকত হবে অতঃপর পুত্র গিয়ে দিনারটি নিয়ে বাজারে গেল হঠাৎ দেখতে পেল এক লোক দুটি মাছ নিয়ে যাচ্ছে তাকে জিজ্ঞেস করল মাছ দুটির দাম কত মাছওয়ালা বলল এক দিনার সে এক দিনার দিয়ে মাছ দুটো কিনে বাড়ির পথ ধরল বাড়ি গিয়ে মাছের পেট চিরে তার চক্ষু চরক গাছ অদৃষ্টপূর্ব দুটো মুক্ত দেখতে পেল এমন মতি এর আগে কেউ কখনো দেখেনি মতি প্রাপ্তির খবর বাদশার কানে পৌঁছল বাদশাহ একটি মুক্তা ক্রয় করতে চেয়ে তার কাছে দুধ পাঠাল সে ত্রিশটি খপচর বোঝায় স্বর্ণ মুদ্রার বিনিময়ে মুক্তাটি বিক্রি করল বাচ্চা মুক্তাটি দেখে বললেন এ মুক্তাটি তার মানিক জোর ছাড়া শোভা পাচ্ছে না দ্বিগুণ মূল্য দিয়ে হলেও এর জোড়াটি কিনে নিয়ে এসো প্রেরিত লোকেরা তার কাছে এসে বাদশার অভিপ্রায় জানাল সব শুনে সে বলল তোমরা কি নিশ্চিত আমাকে দ্বিগুণ মূল্য দিবেন বাদশাহ জবাবে তারা বলল বাদশাহ এমনটাই বলেছেন সে তাদের মুক্তার আরেকটি জোড়া দিল আর বিনিময়ে গ্রহণ করল পূর্বের দ্বিগুণ মূল্য এই ছিল এক দেড় হামের বরকতের রহস্য যা শত দীর্হামেও ছিল না